মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নালহামদানিল্লাহ নাহমাদুহু ওয়ানাস্তাঈনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সম্মানিত পিস টিভি বাংলার দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী আমরা আলোচনা করছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সালাতের পদ্ধতির ব্যাপারে আল্লাহ রসুল কীভাবে সালাত আদায় করতেন আমরা এর আগে আলোচনা করেছি হাত বাঁধার বিষয় নিয়ে এবং বলেছি যে সহি হাদিস মোতাবেক আমরা সালাতটি সম্পাদন করার যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ আকবর বলে বুকের উপরে হাত বেঁধে আমরা সালাত আদায় করব। এবং এই মর্মে অনেকগুলো হাদিসও আমরা আগে পেশ করেছি সেই সাথে বলেছি যে নাভের নিচে হাত বাঁধার হাদিসগুলো আসলেই সহি নয় এবং এই বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখলে হয় ইমাম আবু দাউদ রহেমাহুল্লাহ তিনি দুইশো চার হিজড়িতে জন্ম নিয়েছেন আর দুইশো পঁচাত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আবু দাউদের মধ্যেই সেখানেই রয়ে গেছে যে নাভির নিচে হাত বাঁধার হাদিসের মধ্যে সনদে একজন রাবি আছে আব্দুর রহমান বিন এসাক ইউজাইফু আহমদ বিন হাম্বল ইমা আহমদ তাকে দয়ীব বলেছেন তিনি অন্য হাদিসে নিয়ে এসে বলেছেন রেইসাবিল কবি এটা নির্ভরযোগ্য নয় আল্লাহ আকবর বলে হাত বাঁধার পরে আমি কোনো কিছুই না পড়ে সর্বপ্রথম পড়ব দোয়াউল ইস্তিফতা অর্থাৎ সালাত শুরু করার দোয়া অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে তবে সর্বাধিক প্রসিদ্ধ দোয়া অত্যন্ত মর্মর্থপূর্ণ দোয়া বা ঈদ বাইনি আমরা পড়ব রসুল্লাহ সাল আলী আসাল্লাম সালাতে হাত বাঁধার পরে চুপ থাকতেন একটু থাকার ওই সময়ে তিনি এই দোয়াটি পড়তেন আল্লাহ হুম্মা বা ঈদ বাইনি অবাইনা খতা ইয়া কামা বা আত্মা বাইনাল মাসরিকি ওয়াল মাগরিব সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমি আগে আহ্বান জানাতে চাই সলাদটি পুরোটাই একটা দোয়া বা মুনাজাত এখানে আমরা লক্ষ্য রাখব সালাতের মধ্যে সাতটি স্থানে মোনাজাত হয় আর মুসল্লির মমিন ব্যক্তির চাওয়া পাওয়া সব সালাতের মধ্যেই হওয়া উচিত আমি এই জন্যই বলছি এই দোয়াটি অনুবাদ করার আগেই আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যখনই সালাতের মধ্যে আমি দাঁড়িয়ে যাব তখন বিনম্র চিত্তে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আল্লাহর দরবারে আমার সকল চাওয়া পাওয়া পেশ করব। আমরা হাদিস থেকে এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সালাতের পদ্ধতি থেকে বুঝতে পারি সালাতের মধ্যেই মূলত মোনাজাত সীমাবদ্ধ আহ্বান জানাবো একটু দৃষ্টি দেওয়ার জন্য রসুল্লাহ সাল আলহিকাল্লাম বলছেন সহিবুখারি প্রথম খণ্ডের উনষাট পৃষ্ঠে বর্ণিত হয়েছে ইন্না আহাদা কুমিদা কম আফিস সলা যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়ায় ফালা ইয়াবসুক আহমামাহ সে যেন তার সামনে থুতু নিক্ষেপ না করে কেন ফাইনাজিল্লা কারণ সে এখন আল্লাহর সঙ্গে মোনাজাত করছে মা দামা মুসাল্লাহ যতক্ষণ সে তার মুসাল্লাতে টিকে থাকে মুসাল্লাই থাকে অর্থাৎ যতক্ষণ সে সালাতে রত থাকে ততক্ষণ আল্লাহর সঙ্গে মোনাজাত করে সুতরাং আমরা যে দোয়াগুলো পড়ব সালাতের মধ্যে সাতটি স্থান যেমন হাত বাঁধার পরে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে অনুরূপভাবে চার যখন আমি সেজদাই যাব পাঁচ সেজদা থেকে যখন উঠব ছয় সাত নম্বর হলো সেজদা থেকে উঠে আর আরেকটি স্থান হলো যখন আমি শেষ রাখাতে রুকু থেকে উঠে কখনো আমরা দোয়াইয়ে কুনুত পড়ি বা কুনুতে নাজেলা পড়ি আর সর্বশেষ স্থান হলো তাসাহত অতএব প্রত্যেকটি স্থানেই আমরা আল্লাহর কাছে একান্ত মনোযোগী হয়ে আল্লাহর কাছে দোয়া করব। এটাই মুমিন ব্যক্তির উচিত আর সালাতের মধ্যেই সব কিছু মোনাজাতটি মূলত সালাতের মধ্যেই হয় আমি যখন বুকে জোড়হাত বেঁধে আল্লাহর কাছে বলবো আল্লাহ হুম্মা বা ঈদ বাইনি অবাইনা খতা ইয়া কামা বাহাত্তা বাইনাল মাসরিকি অলমাগরবে হে আল্লাহ আমার পাপসমূহ আপনি দূরে করে দিন এত দূরে করে দিন যেমন পূর্ব এবং পশ্চিমকে দূরে সরিয়ে দিয়েছেন আমাকে আমার পাপ থেকে এত দূরে রাখুন আল্লাহমা নাকি মিনাল হতায়া কামাইউ নাক্কাউবুল আবিয়াজ মিনাদ দানাস আল্লাহ আমাকে পাপ থেকে অনুরূপভাবে ধৌত করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় আল্লাহ মকসিল খতা ইয়া বিল মায়ে ওয়াসাল যে অলবার দে হে আল্লাহ আমাকে আমার পাপ থেকে ধৌত করুন পানি দ্বারা বরফ দ্বারা এবং শিশির দ্বারা এই দোয়াটি একজন মুসল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে তখন তার পাপগুলোর কথা স্মরণ হবে এবং আল্লাহকে নিবিষ্ট চিত্তে সে বলবে আল্লাহ আমার পাপ সমূহ তুমি ক্ষমা করো কত চমৎকারে না দোয়া এই তাৎপর্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়া প্রত্যেকে মুখস্থ করে সালাতে যখন দাঁড়িয়ে যাব তখন বিনম্র চিত্তে এই আহ্বান আল্লাহর কাছে আমরা জানানোর সবাই চেষ্টা করব। যখন আমার বাইট বাইনে বলা শেষ হবে তখন আমি আউজবিল্লাহ মিনা শৈতান রাজিম বা আউজবিল্লাহ সামিল আলিম মিন হামজিহি ওয়ানফকি ওয়ানফসিহি শয়তানের কাছ থেকে আমরা তার কুমন্ত্রণা হতে তার হুক দেওয়া হতে তার বিভ্রান্তি সৃষ্টি করা হতে ক্ষমা চেয়ে আমি বলবো বিসমিল্লাহ রহমানুর রহিম অতঃপর আমি সৌরা আল ফাতেহা তেলাওয়াত করব। যদি জেহেরি সালাতে হয় তাহলে ইমাম সোরা ফাতেহা পড়বেন মোক্তাদিরা তার সাথে সাথে ফাঁকে ফাঁকে পড়ে নেবেন আর যদি জহর এবং আসর সালাতে হয় তাহলে প্রত্যেকেই সোরা ফাতেহা পাঠ করবেন মুক্তাদিরা কেবল সোরা ফাতেহা পাঠ করবেন সে সাথে সাথে মুক্তাদিরাও সোরা প্রথম দুই রাকাতে সোরা মিলাতে পারেন সম্মানিত দর্শক মণ্ডলী সালাতে সোরা ফাতেহা একটি গুরুত্বপূর্ণ বিধান নির্দেশনা সোরা ফাতেহা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি সালাতে সোরা ফাতেহা পড়তে হয় রাসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম বলেন লা সলাতা লিমাল্লাম ইকরা বিফাতেহাতিল কিতাব সোরা ফাতেহা যে ব্যক্তি পড়ে না তার সালাত হয় না আমরা এখানে লক্ষ্য করব যে সুরা ফাতেহা পড়তে হবে এখানেও রয়েছে বিশাল এক দোয়া আল্লাহর কাছে সঠিক পথটি চাওয়ার জন্য আমি যেন মোত্তাকিদের শহীদদের যাদের উপরে আল্লাহ রাব্বুল আলমে এনাম করেছেন আল্লাহ যাদের উপরে রহম করেছেন তাদের অন্তর্ভুক্ত যেন আমি হই এই জন্য আল্লাহর কাছে নিবিষ্ট চিত্তে বিনীতভাবে প্রার্থনা করব। আর সোরা ফাতেহা হলো তার অন্যতম সম্মানিত দর্শক মণ্ডলী এখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সুরা ফাতেহার সম্পর্কে পবিত্র কোরআনের শুরুতেই ভূমিকা স্বরূপ সুরা ফাতেহাকে উল্লেখ করা হয়েছে আর এর মধ্যে যে আহ্বানটা মৌলিক যে আহ্বান সেটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথটি দেখা দিন সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন সিরত আল্লাদিনা আন আমতা আলিহিম তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের উপরে আপনি এনাম করেছেন রহমত দান করেছেন আমরা কখনো সোরা ফাতেহার এই ফজিলত থেকে বঞ্চিত হব না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত সালাতে তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহিম আলাদ-দাল্লিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুখানো জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা আমরা আলোচনা করছিলাম যখন আমরা দোয়া পড়া শেষ করব তখন আউজবিল্লাহ মিনা শৈতান রাজিম বা আউজবিল্লাহ সামিল আলিম মিন হামজিহি ওয়ানফকি ওয়ানফসিহি শয়তানের কাছ থেকে আমরা তার কুমন্ত্রণা হতে তার হুক দেওয়া হতে তার বিভ্রান্তি সৃষ্টি করা হতে ক্ষমা চেয়ে আমি বলবো বিসমিল্লাহ রহমানির রহিম অতঃপর আমি সুরা আল ফাতেহা তেলাওয়াত করব। যদি জেহেরি সালাতে হয় তাহলে ইমাম সোরা ফাতেহা পড়বেন মোক্তাদেরা তার সাথে সাথে ফাঁকে ফাঁকে পড়ে নেবেন আর যদি জহর এবং আসর সালাতে হয় তাহলে প্রত্যেকেই সোরা ফাতেহা পাঠ করবেন মোক্তাদিরা কেবল সোরা ফাতেহা পাঠ করবেন সে সাথে সাথে মোক্তাদিরাও সোরা প্রথম দুই রাকাতে সোরা মিলাতে পারেন সম্মানিত দর্শক মণ্ডলী সালাতে সোরা ফাতেহা একটি গুরুত্বপূর্ণ বিধান নির্দেশনা সুরা ফাতেহা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি সালাতে সুরা ফাতেহা পড়তে হয় রাসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম বলেন লা সলাতা লিমাল্লাম ইকরা বিফাতেহাতিল কিতাব সুরা ফাতেহা যে ব্যক্তি পড়ে না তার সালাত হয় না আমরা এখানে লক্ষ্য করব যে সুরা ফাতেহা পড়তে হবে এখানেও রয়েছে বিশাল এক দোয়া আল্লাহর কাছে সঠিক পথটি চাওয়ার জন্য আমি যেন মোত্তাকিদের শহীদদের যাদের উপরে আল্লাহ রাব্বুল আলমে এনাম করেছেন আল্লাহ যাদের উপরে রহম করেছেন তাদের অন্তর্ভুক্ত যেন আমি হই এই জন্য আল্লাহর কাছে নিবিষ্ট চিত্তে বিনীতভাবে প্রার্থনা করব আর সোরা ফাতেহা হলো তার অন্যতম এখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সুরা ফাতেহার সম্পর্কে পবিত্র কোরআনের শুরুতেই ভূমিকা স্বরূপ সুরা ফাতেহাকে উল্লেখ করা হয়েছে আর এর মধ্যে যে আহ্বানটা মৌলিক যে আহ্বান সেটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথটি দেখা দিন সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন সিরত আল্লাদিনা আন আমতা আলিহিম তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের উপরে আপনি এনাম করেছেন রহমত দান করেছেন আমরা কখনো সোরা ফাতেহার এই ফজিলত থেকে বঞ্চিত হব না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি বলছি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের জন্য সমৃদ্ধ দর্শক মণ্ডলী এখানে একটি কথা জানিয়ে রাখতে চাই সেটা হলো জেহেরি সালাতে হলে বিসমিল্লা আস্তে পড়ে সোরা ফাতেহা শুরু করতে হবে অর্থাৎ আলহামদুলিল্লাহ থেকে সোরা ফাতেহা জোরে পড়তে হবে আল্লাহ রব্বুল আলমের কাছে আমি বুকে জোর হাত বেঁধে আল্লাহর কাছে বলছি এই মর্মে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা আর রহমানের রহিম যিনি করুণাময় দয়ালু মালিক ইয়মিদ্দিন যিনি বিচার দিবসের মালিক এই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইয়া কানা আবুদু ওয়া ইয়া আইন হে আল্লাহ আপনারই একমাত্র এবাদত করে ওয়া ইয়া আইন এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করে এখানে একটি কথা বলে রাখতে হয় যে আগে আল্লাহর এবাদত করতে হয় আল্লাহর বান্দা বনে যেতে হয় তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় আমি আল্লাহর এবাদতই করব না আল্লাহর গোলাম আমি নই কিন্তু আমি কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব সমরিত দর্শক মণ্ডলী এখানে আমরা একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা এবাদত করব তারপরে যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ কবুল করবেন এখানে আল্লাহ একটি ধারাবাহিকতা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এইভাবে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা একমাত্র আপনারই এবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই তাহলে এবাদতের বিষয়টি আগে আসছে তারপরে আমরা সাহায্য চাচ্ছি আল্লাহর গোলাম না হয়ে আল্লাহর এবাদত না করে আমি যদি কোনো কিছু চাই আল্লাহর কাছে এটা নিয়মই না চাওয়ার সুতরাং আল্লাহ যে সুরা ফাতেহার মধ্যে খুব সুন্দর একটি ধারাবাহিকতা আমাদের শিক্ষা দিয়েছেন আগে একজন ব্যক্তিকে তার বান্দা হতে হবে আল্লাহর কাছে এবাদত সমর্পণ করতে হবে তারপরে বলবো ইয়া আইন একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি অতঃপর বলছি কি ইহদিন মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন পথ দেখিয়ে দিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এবারও বলতে পারি যে আল্লাহর কাছে চাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ বিষয় হলো সঠিক পথ চাওয়া এর চেয়ে বড় চাওয়া আর কিছু হতে পারে না কারণ ওয়াইয়াকানাস্তাইন একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এই কথা বলে সর্বপ্রথম আল্লাহ দৃষ্টান্ত পেশ করছেন কি ইহদিনা সিরত মুস্তাকিম মানে সর্বশ্রেষ্ঠ চাওয়া আল্লাহর কাছে হলো সঠিক পথ চাওয়া আর এই পথটি কাদের পথ যার ব্যাখ্যা সিরত দিনা আন আমতা আলাইহিম সেই সর্বোত্তম পথটি হলো যাদের উপরে আপনি ইনাম করেছেন আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলেছেন যে এনাম তাদের উপরে করেছেন যারা নবী যারা শহীদ যারা সিদ্দিক যারা সলেহ তাদের উপরে আল্লাহ রব্বুল আলমের নাবিগিনা ও সিদ্দিকিনা ও সোহাদা ও সলেহীন আল্লাহ রব্বুল আলমিন যাদের প্রতি এনাম করেছেন তারা হলেন নবী তারা হলেন সিদ্দিক তারা হলেন শহীদ তারা হলেন সলেহ তাদের পথ আমরা চাচ্ছি কি চমৎকার আহ্বান আল্লাহর কাছে কি চমৎকার চাওয়া আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে এই আহ্বান জানালাম বাইদ বাহিনী পড়ার মাধ্যমে অতঃপর মহান আল্লাহর সামনে সোরা ফাতেহার মাধ্যমে আল্লাহর কাছে সব তুলে ধরছি আর সঠিক চাওয়াটা যেটা সেটা হলো সঠিক পথটা সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই এই মর্মে যে সঠিক পথটা এতটাই গুরুত্বপূর্ণ যে যে এই সঠিক পথে কেউ যদি উঠে যায় পেয়ে যায় তাহলে আর সে বিভ্রান্ত হবে না এই জন্য আমাকে সঠিক পথটি চাওয়ার জন্য বলা হচ্ছে আর চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনার জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস হলো সঠিক পথ আল্লাহর রসুল সাল আলি আসাল্লাম অন্য একটি হাদিসে উদ্ধৃতি পেশ করেছেন যে অনেকগুলো পথ আল্লাহ রাসুল আঁকালেন আর তার আগে একটি সোজা পথ আঁকালেন দারেমি দুইশো দুই নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই পথ দেখানোর পরে তিনি সোজা দাগটির উপরে হাত রেখে বললেন ও আন্না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ আয়াত পেশ করে দলিল পেশ করলেন ও সিরাতি সোরা আল আনাম একশো তিপ্পান্ন নম্বর আয়াত নিশ্চয় এই সোজা সঠিক পথটি হলো আমার পথ তোমরা এই পথেরই অনুসরণ করো অন্য অন্য পথগুলো অনুসরণ করো না যদি করতে যাও তাহলে সঠিক রাস্তাটি থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে তোমরা জাহান নামের পথে চলে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত যেন তোমরা সঠিক পথ অবলম্বনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো সম্মানিত দর্শক মণ্ডলী এই জন্যই আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেক বান্দার উপরে সালাদকে নির্ধারিত করেছেন আর এই সালাদ পড়তে গেলে প্রত্যেককেই সোরা ফাতেহা পড়তে হয় আর এই জন্যই রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে মূলনীতি হলো লা সলাতা লিমাল্লাম ইকরাবি ফাতেহাতিল কেতাব যে ব্যক্তি সুরায়ে ফাতেহা পড়ে না সালাতে তার সালাত হয় না সুতরাং সুরা ফাতেহা গুরুত্ব দিতে হবে সম্মানিত ভাই ও বোনেরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো গৈরিল মংদুব আলিহিম অলদ্দলিন তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব বর্ষণ করেছেন যারা মাকজুব যারা অভিশপ্ত দল নিন তাদের পথ নয় যারা পথভ্যষ্ট অর্থাৎ মাকজুব হলো ইহুদিরা জললিন হল খ্রিস্টান বিশ্ব এই দুইটির কথা কেন বলা হলো পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা হলো মুসলিমদের মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু কারণ কখনো মুসলিমদেরকে তারা সহ্য করতে পারে না প্রত্যেক ছালাতে প্রতি রাকাতে পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে নিজের পথ চাইবে নবী রাসুলদের পথ শহীদদের পথকে সে বারবার হৃদয়ে স্মরণ করবে এবং সাথে সাথে স্মরণ করবে ইহুদি খ্রিস্টান বিশ্ব হলো আমাদের সবচেয়ে বড় শত্রু নবী রাসুলদেরকে ইহুদিরা হত্যা করেছে হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে এরা বড় শত্রু আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ইয়া আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদহুম আউলিয়া বাদ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা পরস্পরের বন্ধু আপনার সাথে যখনই তারা আসবে তখনই যে কোনো মূল্যে তারা ক্ষতি করবে সুতরাং কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করার প্রয়োজন নেই সুরা ফাতেহার এই দিকগুলো বিশ্লেষণের মাধ্যমে ফুটে উঠলো যে সুরা ফাতেহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং একজন মুসল্লি যখনই দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বে তখন তার সামনে এতগুলো বিষয় ফুটে ওঠে অতঃপর সে বলবে আমিন জেহেরি সালাতে হলে ইমাম এবং মুক্তাদি উভয় একসঙ্গে উচ্চকণ্ঠে আমিন বলবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই সুরা ফাতেহার তাৎপর্য আপনাদের কাছে বললাম আল্লাহ আমাদেরকে সোরায় ফাতে সালাতে অবলম্বন করা তৌফিক দান করুন আমিন সুবাহানাক আল্লাহমা বিহামদিকা আশাহাদুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান